উঠ চড়াও আর অন্যদিকে বলো যে আল্লাহ আছে আল্লাহকে তুমি বিশ্বাস করো কিভাবে তুমি আল্লাহকে বিশ্বাস করো এর প্রমাণ তোমার কাছে কি সেই লোক সেই উটের রাখাল তার পাশে পড়ে থাকা উটের একটা গোবর তুলে সেই লোকটিকে বলল যে এই উটের গোবরটা প্রমাণ করে যে উঁট আছে যদি উঁট না হয় তাহলে এই উঁটের গোবর আসতে পারে না তাই তুমি আমি এই উঠ এই সারা জগৎ এই আকাশ এই জমিন এই আকাশের মাঝে নক্ষত্র রাজি চন্দ্র সূর্য দিবারাত এবং সমুদ্র নদীনালা পাহাড় পর্বত গাছপালা যা কিছু পৃথিবীতে আছে এটা প্রমাণ করে যে এর কেউ না কেউ সৃষ্টিকর্তা আছে সেই কারণে সৃষ্টিকর্তায় বিশ্বাসী পৃথিবীর সকল মানুষ আর আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করার বিষয়টা একটি ফিত্রি বা স্বাভাবিক এটা স্বাভাবিক বিষয় এটা প্রকৃতিগত বিষয় প্রত্যেক মানুষ জন্মের পরে পরেই আল্লাহ রাব্বুল আলমিনকে বিশ্বাস করে তার অন্তরে অন্তরে সন্দেহ থাকে না কিন্তু বিশেষ কিছু কারণে মানুষ আল্লাহ সম্পর্কে উধারণা বা আল্লাহ তালার সম্পর্কে তার মনে সন্দেহ জাগে সেটা বিশেষ কিছু কারণে তার পারিপার্শ্বিক বিশেষ কিছু অবস্থা এবং ব্যবস্থার কারণে বন্ধুগণ সেই আল্লাহ রব্বুল আলমিন যিনি আকাশ এবং জমিনকে যিনি আকাশকে সৃষ্টি করেছেন বিনা কোনো খাম্বায় বিনা কোনো খুঁটির উপরে রেখে যিনি পাহাড় পর্বতকে এই পৃথিবীর মাঝে রেখে দিয়েছেন যেন পৃথিবী মানুষ এবং সব কিছুকে নিয়ে ঢলে না পড়ে তিনি একথাই সুরা লোকমানে বলছেন হাদা খালকুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার মাতলুক আল্লাহ তালার সৃষ্টি তাহলে তোমরা দেখাও এ ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহ তারা যা সৃষ্টি করেছেন এ ব্যতীত তারা কে কি সৃষ্টি করেছে দেখা আমাকে বলছেন আল্লাহ রাবুল আলমেন এগুলো আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি এছাড়া যদি কেউ কিছু সৃষ্টি করে থাকে তাহলে আমাকে দেখাক আজ পৃথিবীতে তারপরে বলছেন মোবেন বরং অত্যাচারীরা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে আজ পৃথিবীতে এমনও মানুষ এমনও সম্প্রদায় এমনও লোক জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার পর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনকে অস্বীকার করছে নাস্তিক্যবাদ দেশের আনাচে কানাতে প্রকাশ পাচ্ছে এবং তাদের তাদের প্রচার ও প্রসার হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এই সময়ে আল্লাহ রাব্বুল আলমিনকে জানা তার সম্পর্কে জ্ঞান রাখা একটা বড় কর্তব্য দায়িত্ব সেই কারণেই আমি আপনাদের সামনে এই দুটি কথা বলতে চাইলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে কতখানি জানি প্রথমত সে আল্লাহ যাকে মানুষ সারা জগৎ সেটা মুসলিম হোক সেটা খ্রিস্টান হোক সেটা ইহুদি হোক সেটা হিন্দু হোক সেটা বৌদ্ধ হোক সেটা শিখ হোক সেটা জৈন হোক যে কোনো জাতি সকলে আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করে আমরাও আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করি এতটুকুতে আমরা সকলে সমান কিন্তু তারপরে আর কি বিশ্বাস হওয়া দরকার সেখানে পার্থক্য আছে এবং সে পার্থক্যর পরে একজন মানুষ মুসলিম হয় নচেত ও মুসলিম হয় আল্লাহ রাবুল আলমিনকে জানার বিষয়ে দ্বিতীয় জিনিস যেটি আমরা জানব সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় আল্লাহ রাবুল আলমিন নিজের পরিচয় একটি ছোট্ট সুরা মনে হয় অনুষ্ঠানে যত হলো যত সব ভাই উপস্থিত হয়েছেন সকলেই এই ছোট্ট সুরাটি জানেন কিন্তু এই ছোট্ট সুরাটির ভিক্ষা আমরা হয়তো অনেকে জানি না আল্লাহ রাবুল আলমিনের পরিচয় স্বরূপ আল্লাহ রাবুল আলমিন একটি সুরা প্রদান করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরা এখলাস বা কুলহু আল্লাহ আহাদ আল্লাহ রাবুল আলমিন বলছেন বলে দাও আল্লাহ একক কুলহু আল্লাহ আহাদ বলে দাও আল্লাহ এক একক আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লামিয়ালিদ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তার থেকেও কেউ জন্ম নেয়নি আল্লাহ এক আল্লাহ তারা অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেননি এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ পরিচয় কিন্তু এমনও সম্প্রদায় পৃথিবীতে আছে যারা আল্লাহকে এক বলে না এক বলে বিশ্বাস করে না তারা বলে তিনজন মিলে এক আল্লাহ সেই কথায় সুরা মায়দার তিহাত্তর নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন তারা কাফের তারা অস্বীকারী যারা এটা বলে যে আল্লাহ হচ্ছেন তিনজনের এক বা তিনজনের সমষ্টিতে এক আল্লাহ যারা এরকম বলে তারা কাফের অর্থাৎ আল্লাহ তালা তিনের এক নন আর না তিনজনের সমষ্টি সমষ্টিতে এক আল্লাহ তারা আল্লাহকে অবিশ্বাস করে অস্বীকার করে কাফের হয় যারা আল্লাহর সাথে অন্যকে অংশী করে নেয় আল্লাহর ছেলে পেলে বিশ্বাস করে যে আল্লাহর পুত্র আছে এই কারণে আল্লাহ রাবুল আলমিন সুরাত তৌবার তিরিশ নম্বর আয়তে বলছেন ওকালাতিল ইয়াহুদ ওজাইর অনিবুল্লাহ ইহুদিরা বলে ওজার হচ্ছে আল্লাহর পুত্র ওকালাতিন নাসারা আল মাসিহুল্লাহ এবং মাসিহ ওকালাতিন নাসারা খ্রিস্টানেরা বলে মাসিহ হচ্ছে আল্লাহ তালার পুত্র তাই যারা আল্লাহ তালার পুত্র কিংবা এক ছাড়া অন্য একের অধিক তার শরিক করবে তারা সকলেই কাফের তারা সকলেই ও মুসলিম এখানে আল্লাহ রাবুল আলমের এক এটা বিশ্বাস থাকতে হবে এতে কোন রকমের অংশীদারিত্ব অন্য কারো হতে পারে না তার সত্তায় কোন ধরনের অংশীদারি হতে পারে না দুটি উদাহরণ আপনারা শুনলেন এবার শুনব যে আমরা মুসলিম হওয়ার পরেও আল্লাহ আব্বুল আলমিনের এই পুত পবিত্র সত্তায় মানুষকে অংশী করেছি এবং অংশী করেছি তাকে শরিক করেছি বলেন তো যারা বলে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না তিনি আল্লাহর নূরের তৈরি তিনি মানুষ ছিলেন না কার তৈরি আল্লাহর নূরের তৈরি আল্লাহর জ্যোতির তৈরি একটু আগে আয়াতগুলিতে শুনলেন যারা আল্লাহকে তিনজনের এক মনে করে যারা আল্লাহর পুত্র আছে এরকম বিশ্বাস করে তারা কি আল্লাহ তারা কি বললেন লাকাত কাফার আল্লাহ দিনা এরা কাফের যারা এইরকম কথা বলে এবার কোন মানুষ এরকম কথা বলল না ডাইরেক্ট যে আল্লাহ তালার ছেলে আছে বা পুত্র আছে কিন্তু বলল যে আল্লাহ তালার সত্তা থেকেই মোহাম্মদ তৈরি হয়েছে সাল্লাহ আলহিহাসাল্লাম তাহলে আল্লাহর অংশী হলো কি হলো না বন্ধুগণ যদি আপনাকে বলা হয় যে এই বোতল থেকে এই ছিপিটা তৈরি হয়েছে অর্থাৎ এই ছিপিটা কার অংশ হল বোতলের অংশ হল যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলমিন থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তৈরি হয়েছে আল্লাহ তালা নূর থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে তৈরি করা হয়েছে তাহলে আল্লাহর রসুল কার অংশ হলেন আল্লাহ তালার অংশ হলেন আল্লাহ তালার কি কোনো অংশ আছে কুলহু আল্লাহ আহাত আল্লাহ একক আরো খারাপ অবস্থা আমরা মুসলিম সমাজের এরকম অধিকাংশ মানুষকে তর্ক বিতর্ক করতে দেখি এই বিষয়ে অতপর বলে থাকে আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তৈরি আর মোহাম্মদের নূরে সারা বিশ্ব তৈরি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূরে সারা বিশ্ব তৈরি হয় তাহলে এই বোতলটাও কার নূর নবীর নূর যদি সারা বিশ্ব নবীর নূরে তৈরি হয় তাহলে এটা কার নূর নবীর নূর আপনারা বসে আছেন সেই ফার্স্টটা কার নূর নবীর নূর এই উপরে যে পর্দাটা দেখছেন কার নূর নবীর নূর আপনি কার নূর নবীর নূর নাউজবিল্লা শুকর বিড়াল কার নূর নবীর নূর এতে নবীর মর্যাদা হল সেই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিন একক তার কোন অংশী নেই কোন মতেই নেই তার সত্তায় কোন রকম কারো অংশীদারিত্ব নেই তার সত্তাতেও নেই তার ইবাদতেও নেই তার নাম এবং গুণাবলিতেও নেই মনে রাখবেন আজ যারা মূর্তির পূজা করে যারা ঈসা আলি সালামকে আল্লাহর পুত্র বলে তারা বলে থাকে যে আল্লাহ সৃষ্টি করার পর সৃষ্টি জগতের মধ্যে কোন কিছুর মধ্যে বিরাজিত যেরকম ও মুসলিমরা মূর্তি পূজকরা মনে করে মূর্তির মধ্যে তাদের ঈশ্বর বিরাজ করে এরকম খ্রিস্টানরা মনে করে ঈশা ঈশা নবী হচ্ছেন ঈশা আলী ইসালাম তিনি হচ্ছেন আল্লাহ তালার আল্লাহ তালা এই সৃষ্টিকে সৃষ্টি করার পর তিনি তার মধ্যে প্রবেশ করেছেন তার মধ্যে নিমজ্জিত আছে এরকম বিশ্বাস তারা করে এটাকে বলা হয় আর আরেক ধারণা আছে যে পৃথিবীর সব কিছুতেই আল্লাহ বিরাজ করছে পৃথিবীতে সব পৃথিবীর সব কিছুই আল্লাহ বিরাজিত এই বিশ্বাসকে বলা হয় এই বিশ্বাসকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ আরবিতে বাংলাতে বলা হয় সর্বেশ্বরবাদ ইংরেজিতে বলা হয় পেন্থিজম আল্লাহ যদি সব কিছুতেই বিরাজ করেন তাহলে আল্লাহ কি আর এক থাকলো এই কথাগুলিরই বিস্তার আমাদের দেশে ও সমাজে লাভ করেছে তাই কিছু মানুষ বলে থাকে যে সব সর্বস্থানে সব কিছুতে আল্লাহ বিরাজিত কিছু মানুষ বলে থাকে প্রত্যেক মমিনের অন্তর হচ্ছে আল্লাহ তালার আশ কালবুল মমিনে আরশুর রহমান আল্লাহ তালা মমিনের অন্তর আল্লাহ তালার আশ তাহলে মমিন পৃথিবীতে কতগুলো আছে আটশো বারের অন্তরে যদি একটা করে আল্লাহ থাকে তাহলে কতগুলো হয় তো এই সকল ধারণা ধ্যান ধারণা আল্লাহ তালা সম্পর্কে আমাদের সমাজে আছে অথচ এগুলো সকলেই হচ্ছে ভুল ধারণা বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন তিনি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর সব কিছুতে বিরাজিত না কোন একটি জিনিসের মধ্যে বিরাজিত না বরং আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেটা মাখলুক আর আল্লাহ রাব্বুল আলমিন সেই মাকলুক সেই সৃষ্টি জগৎ থেকে তিনি একটি পুত পবিত্র পৃথক সত্তা এই সৃষ্টির সাথে তার সংমিশ্রণ নেই তিনি এদের মধ্যে এ সংযোগ হয় নেই বিলীন হয় নেই তিনি পুত পবিত্র তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর আরো সে আজিমে সমুন্নত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাদি খালাকাস সামা ইন্না কুমুল্লাহুল্লাদি خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন করার পর আরো সে সমুন্নত হয়েছেন এই আর্শটা কোথায় আর্শ হচ্ছে সপ্ত আকাশের উপর আল্লাহ রাবুল আলমিনের সিংহাসন যেখানে তিনি সমুন্নত যেখানে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লামকে মেয়েরাজের সময় নিয়ে যাওয়া হয়েছিল যদি আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীতে বিরাজ করেন তাহলে মেয়েরাজে আকাশে সত্য আকাশের উপর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না পৃথিবীর মধ্যেই মেয়েরাজ হয়ে যেত আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মেয়েরাজে নিয়ে যাওয়াটা প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমের সে আকাশের উপর আছেন যাকে আর্শ বলা হয় যে আয়াত যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করলাম সুরা আর আফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সেখান থেকে সারা বিশ্বের সব কিছুর খবর রাখেন সব কিছু জ্ঞাত তিনি সব কিছু সবসময় শুনেন ও দেখেন মানুষের মতো না এখানে আছে ঘরে কি আছে আমরা দেখতে পাই না এখানে আসি আমাদের দেশে কি হচ্ছে আমরা দেখতে পাই না এরকম মহান রব্বুল আলমিনের সত্তা না তিনি সেখান থেকেই সারা বিশ্বের সব কিছু সব কিছু সব সময় দেখেন ও শ্রবণ করেন এবং সেখান থেকে পৃথিবী পরিচালনা করেন তিনি আবার পৃথিবীর মধ্যে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন তিনি পৃথিবীর জমির পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে যে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব কে আছে আমার কাছে চায় আমি তাকে দেব আল্লাহ রাবুল আলমের এই কথা বলেন সেই লোকের জন্য সুসংবাদ যারা এই শেষ রাতে নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে আমি বলছিলাম আল্লাহ রাবুল আলমিন সেই আরো সে সমুন্নত সেখানে তিনি আছেন তার পুত পবিত্র সত্তা পৃথিবীর কোন কিছুর মধ্যে বিরাজিত না পৃথিবীর কোন কিছুর মধ্যে তিনি প্রবেশ করেননি ঢুকে থাকেন না আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে এটাও জানতে হবে আমরা অনেক এমন মানুষ আছি যারা মনে করি আল্লাহ তালা নির্গুণ আল্লাহ তালার কোনো আকার নেই আল্লাহ তালাকে দেখাই যাবে না আল্লাহ তালাকে দেখা অসম্ভব আসলে এরকম বিশ্বাসের কারণে এসেছে যে মানুষ আল্লাহ রাবুল আলমিনকে দেখতে পায় না তবে মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিনকে পৃথিবীতে দেখা যাবে না বটে কিন্তু আখে আছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনকে দেখা যাবে তিনি মমিন মানুষকে মমিন মানুষের মমিন মানুষেরা আল্লাহ রাবুল আলমিনের দর্শন করবেন দিদার করবেন এবং এটা হবে জান্নাতের যতগুলো নিয়ামত সেই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমিন বলছেন অজু হইয়া কিছু চেহারা সেই দিনে তরতাজা হবে এরা রব্বেহা না দেরা তারা তার প্রভুর দিকে তাকাবে তারা তার প্রভুর দিকে দেখে থাকবে প্রভুর দিকে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মোমিনেরা দেখবে তাকাবে আর সুরাকে আমার বাইশ ও তেইশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন এটা ঘোষণা দিয়েছেন হাদিস জাহির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বসেছিলাম পূর্ণিমার চাঁদ আকাশে উঠছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই চাঁদের দিকে ইশারা করে বলেন যে তোমরা তোমাদেরকে এই পূর্ণিমার চাঁদ দেখতে অসুবিধা হয় কি সাহাবাগন বললেন না আল্লাহ রসুল অসুবিধা হয় না তখন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যেমন তোমরা এই চোদ্দ তারিখে পূর্ণিমার চাঁদকে দেখছো ঠিক এরূপেই আল্লাহ রাব্বুল আলমিনকে তোমরা দেখবে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না তাই আল্লাহ রাব্বুল আলমিন এমন সত্তা নন যাকে দেখা যাবে না বা দেখা অসাধ্য বরং তার সত্তা পুত পবিত্র একমাত্র মমিনেরাই তার সত্তার দর্শন লাভ করবে এবং সেটা হবে সবচেয়ে বড় আশিস ও নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তার সেই সত্তাকে দেখার এবং সেই নিয়ামতে ধন্য হওয়ার আমি লাস্ট একটি কথা বলে আলোচনা শেষ করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন তিনি সাকার আর আকার আছে তিনি নিরাকার না কিন্তু তার আকারটা কেমন এ কথা আমরা বলতে পারি না তার সেই আকারের উপমাও আমরা দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইবলিস কে যখন আদম আলাইসালামকে যখন সৃষ্টি করা হলো ইবলিসকে সকলকে ফেরেস্তাকে সিজদা করতে বলা হলো ইবলিস সিজদা করল না আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া ইবলিস মা মানা কান্তাসুদা লেমান খালাক লেমা খালাক বিয়া তোমাকে ও দুই হাত দ্বারা যাকে আমি সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন দুই হাত দিয়ে আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রাবুল আলমিনের হাত আছে বুখারে মুসলিমের হাদিসে এসেছে যখন জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তখন জাহান্নাম রাজি হবে না আরো চাইবে বলবে হালবিম মাজিদ আল্লাহ আরো আছে আরো আছে তো দাও তখন আল্লাহ রাবুল আলমিন নিজের পাটাই সেই জাহান নামে রেখে দিবেন কাদামা অতঃপর আল্লাহ রাবুল আলমিন নিজের পাকে সেই জাহান নামে রেখে দিবেন তাহলে আল্লাহ রাবুল আলমিনের পা আছে আল্লাহ রাবুল আলমিনের গুলো গুণ এ সকল গুণকে বিশ্বাস করতে হবে এ সকল গুণকে অস্বীকার করা যাবে না এ সকল গুণকে বিকৃতি করা যাবে না এ সকল গুণের কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না এ সকল গুণের কোনো সাদৃশ্য দেওয়া যাবে না লাস্ট কথা বলে দিই আল্লাহ রাবুল আলমিনের যতগুলো গুণ কোরআন এবং শহীদ শূন্যতে এসেছে সকল গুণকে তার নিজ অর্থেই গ্রহণ করতে হবে বিশ্বাস করতে হবে মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিনের যদি হাত এবং পায়ের প্রমাণ হয় তার চোখের যদি প্রমাণ হয় তার মানে এটা নয় যে তার হাত পা এবং চোখ আমাদের মতো এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমের অনেক পশু ও প্রাণীর সৃষ্টি করেছেন সকলকে হাত পা দিয়েছেন কাউকে পা দিয়েছেন কাউকে হাত দিয়েছেন কিন্তু সকলের সব হাত পা বরাবর না বলেন তো হাতির পাগুলি কি আমাদের মতো ঘোড়ার পাগুলি কি আমাদের মতো হাঁস মুরগির পাগুলি কি আমাদের মতো গরু ছাগলের হাতগুলি কি আমাদের মতো না যাকে যেমন মানিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে তেমন দিয়েছেন ঠিক আল্লাহ রাবুল আলমিনের এরকম হাত আছে পা আছে কিন্তু ওইটা ওরকমই মহান পুত পবিত্র যেরকম আল্লাহ রাবুল আলমিনকে মানায় এবং আল্লাহ রাবুল আলমিনের সত্তার জন্য প্রযোজ্য সেরকমই আছে তার সেই গুণগুলিকে পৃথিবীর কোন প্রাণীর গুলের সঙ্গে আমরা তুলনা করবো না এটা বলবো না যে আল্লাহ তালার হাত বা পা অমুকের মতো নাউজুবিল্লাহ যেগুলোকে বিশ্বাস করো অবিশ্বাসও করবো না কারণ কোরআন এবং শূন্য যেগুলো এসেছে তাই সেগুলোর ওটা ওইগুলো বিশ্বাস করতে হবে কারণ কোরআন শূন্যকে অবিশ্বাস করা যাবে না আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিলাম শেখের মাঝে এবং আপনাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের এই পরিচয় স্বরূপ লাস্ট যে কথাটি বলতে চাই সেটি হলো এই যে সেই মহান রাবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি ও কারণে সৃষ্টি করেননি খেল তামাশার জন্য সৃষ্টি করেননি তিনি একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের এই প্যান্ডেলের একটা উদ্দেশ্য আছে যেখানে জালসা হবে এই বাতিগুলোর একটা উদ্দেশ্য আছে যে আলো দিবে এই ক্যামেরাগুলির উদ্দেশ্য আছে যেগুলো ক্যাচ করবে আমরা মানুষ কেন কি উদ্দেশ্যে এটা আমাদের জানতে হবে আর সেই উদ্দেশ্যটা আল্লাহ রাবুল আলমিন সুরা জারিয়াতে স্পষ্টভাবে বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদত করার জন্য সে কারণে আমরা প্রত্যেক মানুষ আল্লাহ তালা বান্দা আল্লাহ তালা দাস ও গোলাম আল্লাহ তালা দাসত্ব করাই হবে আমাদের আসল দায়িত্ব কর্তব্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাকে আল্লাহ রাবুল আলমিনকে ভালোভাবে চিনার ও জানার তৌফিক দান করেন তার সম্পর্কে সঠিক আকিদা ও বিশ্বাস যেন আমাদের থাকে সেগুলো যেন শিখার তৌফিক দান করেন আল্লাহ তালার বান্দা ও দাস হয়ে একমাত্র তারই দাসত্ব করার তৌফিক দান করেন আমিন ওমা আলায়না ইল্লাল বালাক আমি আমার